সেবাবুল মুসলিমে ফসুকুন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাঁসিকি কাজ সেবাব থেকে ইস্তাব্বা এটি হচ্ছে ফেল বাবে ইস্তিয়ালের বাবে ইস্তিয়াল ইস্তাব্বা সাব্বুন হচ্ছে মাদ্দা সিন বাবা বা মাদ্দা সেবাব মাস্টার এরকম এর আগে একটি হাদিস গুজরেছে গত দর্শের আগের দর্শে এই কিতাবে হাদিস কিতাবুর রেখাকে লাতাসুব্বুল আমওয়াত মৃত ব্যক্তিদেরকে তোমরা গালি দিও না ফাইন নাহম কাদ আফজাউ এলা মা কাদ্দামু যা কিছু আল্লাহর কাছে আমল পাঠিয়েছে তা পর্যন্ত তারা পৌঁছে গেছে ভালো করে থাকলে ভালো পেয়েছে আর পাপ করে থাকলে শাস্তি পেয়ে গেছে সুতরাং তোমাদের গালি দেওয়ার কোনো যুক্তি নেই গালমন্দ করা খারাপ বলা লোকটি খুব বাজে লোক ছিল লোকটি খুব খারাপ লোক ছিল লোকটি বেনামাজি ছিল লোকটি দুষ্ট দুরাচার চোর ছিল জানি ছিল ইত্যাদি সব বলা জানি কেউ নিষেধ করেছে নবী করিম মরার পরে বলতে কারণ আর সংশোধন হবে না মানুষের আয়ব বলবেন কি জন্য গিবত করার উদ্দেশ্যে বলা হারাম জীবদ্দশায় আর মরার পরেও সংশোধন হবে না আর চোখের আড়ালে থাকলে সংশোধন হবে না তাহলে মানুষের যদি বলতে হয় তাহলে সামনে বলতে হবে বা সংশোধনের উদ্দেশ্য সামনেও যদি না হয় তাহলে এমন ব্যক্তিকে বলতে হবে যার হাতে ক্ষমতা আছে বা যার দ্বারা ওর সংশোধন হতে পারে যেমন এখানে একজন আছেন তার বিশেষ দোষ আছে আপনি সংশোধন করতে পারছেন আপনার স্বামীর সঙ্গে কিন্তু আপনি বললে আপনাকে হেউ প্রতিপন্ন করে উড়িয়ে দেবে অথবা আপনার সাথে ঝগড়া করে দুশ্মনী করে আপনার ক্ষতি করে দেবে কিন্তু ভাবছেন যে আমাকে বললে হয়তো আমি যদি পার্সোনাল বলি তো হয়তো তার সংশোধন হতে পারে আমাকে বললেন ওর সামনে তো বললেন না কারণ ওর অনিষ্ট থেকে সার থেকে বাঁচতে চাইছেন যদি জানেন যে হুজুরকে বলেছে শেখকে বলেছে তাহলে হয়তো আপনার ব্যাপারে তার মনে একটা শত্রুতা জাগতে পারে চুপচাপই বললেন এটাও তো চোখের আড়ালে বলা হলো কিন্তু আপনার উদ্দেশ্য যেহেতু তার সংশোধন করা সে যেন গিবত নয় তাহলে মানুষের দোষ উল্লেখ করা যেতে পারে শুধু ইসলার উদ্দেশ্যে জীবতের উদ্দেশ্যে তার মানহানি করার উদ্দেশ্যে বলা যায় নয় এই জন্যই মৃত্যুর পরে বলা যায় নাই কারো দোষ কারণ এরপরে সংশোধনের কোনো রাস্তা নেই লোক মরে গেছে কি সংশোধন করবেন তারা তো ওইখানে লাতাসুব্বু সব শব্দটি এসছে এখানে ওই শব্দ থেকে এসছে ইস্তাব্বা রাজনে দুইজন ব্যক্তি একে অপরকে বাবে ইফতিয়ালের একটি খাসিয়াত মানে বৈশিষ্ট্য হচ্ছে মোশারাকাত শরিক হওয়া যেমন কাঁতালা মানে হত্যা করা নয় লড়াই করা লড়াই এক পক্ষ থেকে হয় দুই পক্ষ থেকে হয় এইরকমই একে অপরকে গালি দেওয়া সাব্বা মানে একদিক থেকে গালি দেওয়া তুহু আমি তাকে গালি দিলাম কিন্তু ইস্তাব্বা মানে একে অপরকে গালি দেওয়া হয় মুশারাকাতে টিকে বলে তো ইস্তাব্বা রাজলান দুইজন ব্যক্তি একে অপরকে গালি দেওয়া শুরু করেছে ঝগড়া করে যা ঝগড়াতে হয় তর্ক বিতর্কে রাজলুম মিনাল মুসলিমিন তাদের একজন তো মুসলিম ছিল ও রাজলুম মিনাল ইয়াহুদ আরেকজন ইহুদি এই ঝগড়ার সময় ফকাল মুসলিম মুসলিম বললেন ওয়াল্লাজি ইস্তাফা মুহাম্মাদান আলাল আলামিন সেই আল্লাহর কসম করে বলছি আমি যে আল্লাহ যে সত্তা মোহাম্মদকে সারা বিশ্ব জাহানের ওপর সম্মানিত করে মনোনীত করেছেন ইস্তফা মানে মনোনীত করেছেন না সম্মানিত না ইস্তফা মানে বাছাই করা মনোনীত করা নির্বাচিত করা যে আল্লাহ তাকে মনোনীত করেছেন নবিসাল্লামের একটি উপাধি লাকাব হচ্ছে মুস্তফা আমাদের দেশের ওয়াজ মহফিলের লোকেরা বলেন না ওয়াইজরা আহমদে মুজতুবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম ওই যে মুজতবা মুস্তফা এই ইস্তফা থেকে ইস্তফা এর মানে হচ্ছে সাফিউন মাদা সাফিউন মানে খালিস আর মনোনীত করা হয় খাঁটি জিনিসকে মনোনীত করা হয় খাঁটি ব্যক্তিকে মনোনীত করা হয় তো ইস্তাফা মানে হচ্ছে মনোনীত করা মুস্তাফা মুজতাবা এগুলো মানে বাছাই করা মনোনীত করা নির্বাচন করা তো বলছেন যে তিনি কসম করছেন সেই সত্তার কসম করে বলছি যিনি মোহাম্মদ সাল্লামকে সারা বিশ্ব জাহানের ওপর কি করেছেন শ্রেষ্ঠ সম্মানিত করে মনোনীত করেছেন সৃষ্টি সেরা করে মনোনীত করেছেন যে সৃষ্টি সেরা কে মোহাম্মদ সাল্লাহাম সাল্লাম এইভাবে কসম করলেন তার কসম ঠিক আছে কিন্তু কসম যেহেতু আক্রোশমূলক ঝগড়া চলছে ইহুদির সাথে ইঙ্গিত যে তোমাদের নবীর চাইতে আমাদের নবী বেশি বড় দেখো এই উদ্দেশ্যে তার কসম করা কিন্তু ইয়াহুদি তখন বলে উঠেছে ওয়াল্লাজিস্তাফা মুসা আল্লাহ আলমিন সেই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ মুসা আলি সাল্লামকে সারা বিশ্ব জাহান শ্রেষ্ঠ সম্মানিত করে মনোনীত করেছেন তো এই এর কসম শুনে কসম দিয়ে কি বলতে চেয়েছে ইয়াহুদি বলতে বলতেছে তোমাদের নবী চাইতে আমাদের নবী শ্রেষ্ঠ বড় রাগ হয়েছে আরো গরম হয়ে গেছেন এই মুসলিম কাল ফাকাজেব আল মুসলিম ইন্দাজ আলেক এই কথা শুনে মুসলিম অত্যন্ত রাগান্বিত হয়েছে ফালাতামা ওয়াজহাল ইয়াহুদি ইয়াহুদির গালে ওয়াজহ মানে চেহারা গালে দিয়েছে একটা চর লাতামা মানে চর মারা একটা চর দিয়েছে ইয়াহুদি আর কি করবে ইয়াহুদি দুর্বল পারেনি মুসলিমকে ফাজাহাব আলী ইয়াহুদি আল্লাহ রাসুল্লাহ ইয়াহুদি জানছে আল্লাহ নবীর কাছে গেলে বিচার করে পাবো জি এইরকম অমুসলিমরা যুগ যুগে এই মুসলিমদের ইতিহাস রয়েছে যে মুসলিমরা এত ন্যায় পরায়ণ হইতো নবী সাল্লাহ ইসলামের আদর্শের ওপর যে মুসলিম রাজাদের কাছে ভারতের হিন্দুরা বিচার নেওয়ার আসত বিচার নেওয়ার জন্য আসত হিন্দুদের কাছে তারা বিচার চাইত না যখন ভারত উপমহাদেশ মোহাম্মদ কাসেম পৌঁছিলেন আশি হিজড়ির পরে তো সেই সময় মোহাম্মদ বিন কাসেম যে যে এলাকায় গিয়েছেন হিন্দুরা চাইতো যে মোহাম্মদ বিন কাসেমই থাক আমাদের রাজা বাদশাহ মোহাম্মদ বিন কাসেমকে তারা বলতো আমাদের দেবতা হিন্দুদের মধ্যে আছে একজন বড় মানুষ ভালো মানুষ হলেই তো তাদের দেবতা কারণ তারা যখন গরু ছাগল সবকিছুর পূজা করতে পারছে তো একজন শ্রেষ্ঠ ব্যক্তির পূজা করা বা তাকে দেবতা মনে করা তাদের কাছে যুক্তিসঙ্গত মোহাম্মদ কাসেমকে তারা দেবতা বলতো ভগবান ঈশ্বর দেবতা পাঠিয়েছে আমাদের মাঝে তারপরে তাদের কোনো কিছু সমস্যা হলে তারা বিচার করতে আসতো মুসলমানদের কাছে মোহাম্মদ কাসিমের কাছে প্রথম ব্যক্তির কথা বললাম যিনি ভারতে ভারত উপমহাদেশে পৌঁছেছিলেন বর্তমান যে করাচি রয়েছে সেখানে পৌঁছেছিলেন সেই এলাকায় ইসলামিক রাষ্ট্র কায়েম করেছিলেন আর তারা বলতো যে আমরা দুধ পেয়েছি ভগবানের ঈশ্বরের দুধ পেয়েছি তিনি থাকবেন তা কামনা করত অনেকে ইসলাম গ্রহণ করেনি কাফের হিন্দুই ছিল কিন্তু কামনা করত যে না মুসলিমদের রাজত্বই থাক কারণ তারা নাই প্রতিষ্ঠা করেছে তারা শোষণ করতেন না কিন্তু হিন্দু রাজারা হিন্দু জমিদারেরা হিন্দু নেতারা তাদের শোষণ করতো জুল অত্যাচার তাদের উপর করতো তো এই ইহুদিও জানতো যে আমাকে তো মারলো মুসলিম এর নাই বিচার যদি পাই তো মোহাম্মদ কাছে পাবো আমাদের নেতাদের কাছে গিয়ে পাবো না তবে শাহজাহাব আলী ইহুদি কারণ তাদের নেতারা ঘুষখোর তাদের নেতারা মৃত্যু তাদের নেতারা তাদের নিজের মান সম্মানের কথা চিন্তা করবে যে মুসলিমকে যদি খুশি রাখেন মুসলিম শক্তিশালী মুসলিমকে খুশি রাখলে আমরা ঠিক থাকবো তার নেতারা তাহলে এই ভয়ও ন্যায় বিচার নাও করতে পারে বিভিন্ন কারণে ইয়াহুদি রাসুল্লাহামের কাছে চলে যাচ্ছে আমরিহি গিয়ে তাকে শোনালো সেই ব্যক্তি সেই ইয়াহুদি যা হয়েছিল তাদের ঘটনা মিন আমরিহি তাদের যে মামলা হয়েছিল ও আমার মুসলিম আর মুসলিম মুসলিমের সাথে তার যে হয়েছিল মানে মারামারি বা ঝগড়া তর্ক তা শোনালো সে ফাঁকালা রসুল্লাহ রসুল্লাহ শুনলেন দুইজনের কসম করার কথা শুনলেন শোনার পরে বললেন কি লাতোখাইয়েরুনি আলা মুসা মুসলিমদেরকে বললেন তোমরা আমাকে মুসা আলি সালামের ওপর শ্রেষ্ঠত্ব দান করিও না লাতোখাইয়েরুনি মানে লাতোফাদ্দেলুনি আমাকে শ্রেষ্ঠত্ব দিও না আমাকে বড় বলে তোমরা ঘোষণা করিও না মুসা আলি সালামের ওপর কারণ এর কারণ কি এই যে নবী সাল্লা সাল্লাম থেকে মুসা আলি সালাম শ্রেষ্ঠ কখনো নয় এটি হচ্ছে আমাদের আহলে সন্ন্যতাল জামাতের আকিদা সমস্ত আম্বিয়াদের মধ্যে হ্যাঁ, পাঁচজন আম্বিয়া শ্রেষ্ঠ ওলুল আজমিনা রসুল যাদেরকে আল্লাহ বলেছেন ফসদের কামা সাবারা ওলুল আজমিনা রসুল পাঁচজন নবী সমস্ত আম্বিয়া রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ নবী নব আলি সাল্লাম ইব্রাহিম আলি সাল্লাম মোসা আলি সাল্লাম ঈসা আলি সাল্লাম মোহাম্মদ সাল্লাম পাঁচজন জি কোরআনের দুই আয়াতে এই পাঁচজন আম্বিয়ার নাম এসেছে সুরা সুরার একটি আয়াত রয়েছে জি তো তাদের মধ্যে আবার শ্রেষ্ঠ সার্বিক দিক থেকে সার্বিক গুণের দিক থেকে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এটি ফার্সিতে কবিতা আছে আমাদের দেশের ব্যাপারে আলেমরা তো ফার্সি মুখস্থ করতে ভালোবাসে ছোটকালে দু একটা ফার্সি আমিও মুখস্থ করেছিলাম হোসনে ইউসুফ দামে ইসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামা দারি তু তানহা দারি হোসনে ইউসুফ ইউসুফ আলি সাল্লামের সৌন্দর্যতা সৌন্দর্যের দিক দিয়ে সমস্ত মানুষের মধ্যে আর আম্বিয়াদের মধ্যে সবচেয়ে সুন্দর কে ইউসুফ আলাই ইসলাম হোসেন ইউসুফ আর দমে ইসা ইয়াদে বাইজা দারি এখানে ইসা আলি ইসলামের ফজিলতের কথা বলা হয়েছে আর বলা হয়েছে ইয়াদে বাইজা সাদা হাত এটি মজেজা ছিল মুসা আলি ইসলামের তো মুসা আলি ইসলাম যখন বগলে হাত দিতেন বের করতেন তখন চাঁদের মতো চমকিত চকমক করত এই মজাজা দিয়েছেন ফেরাউন আলী ফেরাউনের কাছে মুসা আলি ইসলামকে পাঠাবার সময় আল্লাহ ফকরাবুল আলমিন যার কথা বলা হয়েছে কোরআন করিমের আয়াত পড়েন ইয়াদাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন উল্লেখ করেছেন তারপরে বলছেন কবি যে আঁচে খুবা হামা দারা দারি আঁচে খুব হামা মানে সমস্ত সমস্ত আম্বিয়াদের যে সব গুণ ছিল সমস্ত গুণগুলি তু তানহা দারি হে নবী আপনার মধ্যে সবগুলি মজুদ রয়েছে সৌন্দর্যতাও মজুদ আছে আর তাদের যে মজেজাগুলি আছে সেই মজেজাগুলিও মজুদ নবী করিম সাল্লাহ মধ্যে এইভাবে প্রশংসা করা হয়েছে নবী করিম সাল্লাহ এই কবিতায় তো নবী করিম সাল্লামকে সার্বিক দিক থেকে ধরলে তার শ্রেষ্ঠত্ব রয়েছে অনেক সময় হয় যে একটা গুণে একজন হয়তো শ্রেষ্ঠ কিন্তু বাকি গুণগুলি তার মধ্যে নেই ঠিক না কিন্তু একজন লোকের মধ্যে দেখা যাচ্ছে যে সব দিকেই তার গুণ আছে তাহলে কে বেশি ফজিলত পাবে একজন একবারে পাকা হাফেজ এমন হাফেজের হাফেজ একটাও ভুল হয় না তারাবি পড়ালে তার কোনোদিন তাকে লোকমা দিতে হয় না তো হেফজের ক্ষেত্রে মেয়া মেয়া একবারে কিন্তু ফেকাই দুর্বল হাদিসে সই জৈব বুঝে না আরবি ভাষা আরবি ভাষা শুদ্ধ ভাষা জানেন না আর আরেকজন একবারে পাকা হাফেজ তো নয় কিন্তু মোটামুটি যথেষ্ট হেফজ আছে আরবি বুঝে ফেকা বুঝে তাফসির বুঝে হাদিস বুঝে তো কাকে শ্রেষ্ঠত্ব দিবেন যে মেয়া মেয়া হাফেজ তাকে তো এইরকমই নবী করিম সাল্লামের সম্মান অন্যান্য আম্বিয়াদের মধ্যে এইরকমই ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ ফাকরাব যেভাবে পরীক্ষা করেছেন যদি পরীক্ষার দিকটি দেখা যায় তাই ইব্রাহিম আলী ইসলাম পরীক্ষা খুব বেশি আর যেখানে আল্লাহ পরীক্ষা করেছেন পাশ করেছেন ইব্রাহিম আলী সাল্লাম ছেলে জবাই করার পরীক্ষা নবী সাল্লামকে ওই রকম পরীক্ষা করা হয়নি কিন্তু ওই রকমের অনুরূপ পরীক্ষা করা হয়েছে আল্লাহ একটি না তিন তিনটি ছেলে দিচ্ছেন আবার নিয়ে নিচ্ছেন ছেলে দিচ্ছেন আবার নিয়ে নিচ্ছেন তো এইভাবে নবী করিম সাল্লামকে সার্বিক দিক থেকে দেখলে সমস্ত আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠত্ব হাসিল আছে তারপরেও নবিসাল বলছেন লাতোখাইয়েরুনি আলা মুসা মুসা আলি সালামের উপর আমাকে ফজিলত দিও না শ্রেষ্ঠত্ব দিও না নিষেধ করলেন এই সম্পর্কে আমরা বলবো যে এটি নবী সালামের পক্ষ থেকে তাওয়াজ হাকসারি নমনীয়তা জি না ভদ্রতা আলাদা জিনিস একটা হচ্ছে নিজে যোগ্য হওয়া সত্ত্বেও যতটা যোগ্যতা আছে তার চাইতে নিজেকে খাটো মনে করা ছোট মনে করা এটি হচ্ছে বিনয়ী হওয়া নমনীয়তা তাওয়াজো আরবিতে তাওয়াজও বলা হয় আর ফার্সিতে খাকসারি বলা হয় আমাদের দেশের লোকেরা খাকসার লিখে না চিঠি লিখার পরে খাকসার অমুক খাকসার আসলে খাক মানে মাটি আর সার মানে যে মাটিতে মিলে যেতে পারে বড় মানুষ সাড়ে তিন হাতের উঁচা তারপরে মাটিতে মিশে যেতে পারে মানে নিজেকে ছোট মনে করতে পারে ওই থেকে খাকসারি শব্দটি আছে বলেছেন এর আগে পড়া হয়েছে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করলো নিজেকে রেখে দিল নিচে আল্লাহ তাকে উঁচা করে দেবে আল্লাহ তাকে সম্মানিত করবেন তো মানুষ যে যতটা বিদ্যা রাখে বুদ্ধি রাখে সাবজেক্ট বুঝে পেশা বুঝে তার চাইতে যদি নিজেকে ছোট মনে করে এর নাম তাও আজও একজন গাড়ির মেকানিক যতটা ভালো মেকানিক তার চাইতে নিজেকে ছোট মনে করে ভাই আমি হতো ভালো না কোন রকম কাজ চালিয়ে দিই এটা হচ্ছে তাও আজও আর সে যদি বলে যে আমি ইসলাম সম্পর্কে না বুঝলে কি হবে গাড়ির ব্যাপারে না আমি মেয়া মেয়া সেটি তাওয়াজো না এটি অহংকার যদিও সে ইসলাম সম্পর্কে স্বীকার করলো যে আমি ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে কোরআন হাদিস অত বুঝি না কিন্তু গাড়ির মেকানিক ও যথেষ্ট বুঝি আর এটি তামাজ হইল না যে যে সাবজেক্ট বুঝে সে সম্পর্কে যতটা সে বুঝে তার চাইতে নিজেকে কম মনে করবে তো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তামাজ পেশ করলেন আর এই জন্যই করলেন যে যাতে করে এই সাহাবিকে শেখানো হয় যে আম্বিয়াদের মধ্যে ফজিলু দিতে নেই তাহলে কি আমরা ফজিলু দিতে পারবো না আমরা যে বলি সৈয়দুল মুরসালিন আফজালুল বাসার সৃষ্টি মানুষের সেরা আর রসুলদের তিনি সর্দার এইরকম বলা যাবে না তাহলে আমাকে ফজিলত দিও না আর আমরা তো পড়ছি আফজালুল বলছি যাই নাই নাকি এমন ভাবে ফজিলত দেওয়া যাবে না যাতে অন্যের মানহানি হয় এমন ভাবে ফজিলত দেওয়া যাবে না যাতে অন্যের মানহানি হয় এমন ইশারা ইঙ্গিত আপনি কথা বলছেন যাতে একজনকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন আর আরেকজনকে নামিয়ে দিচ্ছেন যেমন এমন প্রসঙ্গ চলছে ছেলে মেয়েদের মধ্যে যে আপনি কম্পেয়ার করছেন যেন যে আমার ছেলে মেয়েদের মধ্যে কে ভালো এইরকম একটা এই আলোচনা আপনার এই আলোচনার মধ্যে বলছেন আমার ছেলেদের মধ্যে একমাত্র এই ছেলেটা এক নম্বর ছেলে একমাত্র এই ছেলে ভালো তাহলে তার মানে বাকিগুলো ভালো নয় এটা বলা হয় মাফুমে মুখালে না এইরকম করে না এতে হবে অন্য ছেলেদের মনে করতে হবে অন্য ছেলেরা ভাবে তুই আমাকে তো আমার বাবা ভালোই বসে না মানুষই মনে করে না তাহলে খারাপ হয়ে যাবে চরিত্রহীন হয়ে যাবে আমি তো এমনি খারাপ বাপের কাছে মায়ের কাছে তো এমনি খারাপ বুঝলি খারাপই হয়ে যাবে তাহলে এইভাবে কথা বলতেন এটি তরবিয়তের খেলাফ ছেলে মেয়েদের বা যারা আপনার সামনে শিক্ষা নিচ্ছে তাদের তরবিয়তের খেলাফ এখন আপনাদের মধ্যে বলতে গিয়ে যদি বলি মাশাল্লাহ মাহমুদ যা আছেন না এক নাম্বার আব্দুল খালি ভাবে তাহলে আমি তো কোনো নম্বরই পেলাম না <laughs> ঠিক না জালাল ভাই বলেন তাহলে তো আমার কোন স্থানই নাই মনে হয় একের কাছে খারাপ হয়ে যাওয়া অবস্থা এই জন্য এইরকম ঠিক নাই এমন ভাবে কথা বলতে নেই যাতে অন্যকে তারিজ করার আরবিতে বলে মানে ইশারা ইঙ্গিতে তার মানহানি হচ্ছে যেন বা তাকে একটু নামিয়ে দেওয়া হচ্ছে তো এইরকম ফজিলত দেওয়া যাবে না নবী সাল্লামকে তবে হক বলার ক্ষেত্রে সত্য বলার ক্ষেত্রে বা আমরা নবী সাল্লামের রহদুল সালাম পেশ করার ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো সৈয়দুল মুরসালিন আফজলুল বাসার সৃষ্টি সেরা ইত্যাদি ইত্যাদি সাহেবুল সাফা সাহেবুল হাউজ ওয়াল কৌসার সবই বলবো জি নবী সাল্লাম নিষেধ করেন একটা তাওয়াজের জন্য আর এক হচ্ছে যে অন্যের মানহানি করে কাউকে ফজিলত দেবে না অন্যের মানহানি করে কাউকে ফজিলত দেবে না যদি মনে করেন একটি ইসলামী প্রতিষ্ঠানে কয়েকজন আলেম আছেন মাদ্রাসায় অথবা ইসলামী সেন্টারে কয়েকজন দায়ী আছেন আর বলছেন যে ইসলামী সেন্টারে দায়ী একমাত্র অমুক সাহেব আছেন তাহলে অন্যদের কথা কিছুই বললেন না চুপ থাকলেন কিন্তু আপনি তাদের মানহানি করলেন এভাবে বলা ঠিক নয় তবে আপনার বলা ভঙ্গিমাটা অন্যরকম হইতে হবে যদি কারো গুণ বয়ান করতে হয় তাহলে যে বললেন যে মুসার উপর আমাকে দিও না কিছু ফজিলত বর্ণনা করতে হয় এমন একটা দিক বর্ণনা নবী যেই দিকে নবী ফজিলত স্পষ্ট দেখতে পাচ্ছেন তা হচ্ছে কেয়ামতের মাঠের কথা বলছেন যে ফাইন কেয়ামা লোকেরা কেয়ামতের দিন সবাই বেহুশ হয়ে যাবে আর আমি প্রথম হুশে আসবো তাহলে বুঝা গেল যে নবী সাল্লাম কেয়ামতের মাঠে বা কেয়ামতের দিনে বেহুশ হবেন সেঙ্গাই ফুৎকারের পরে নাজিও বেহুশ হয়ে যাবেন ইফিকও বলছেন ইফিক মানে হুঁশে আসা তাহলে বোঝা গেল এর আগে তিনি বেহুশ হয়ে গেছেন আউ্লা মাই ইফিক আমি প্রথম ব্যক্তি হুঁশে আসব হুঁশে আসার পরে যখন হাসরের মাঠে হাজির হব ফাইজা মুসা বা তেসুন বেজাহানিবিল আর্শ হঠাৎ করে দেখবো যে মুসা আলী সাল্লাম আরো শের এক পায়া ধরে দাঁড়িয়ে আছে আমি প্রথম হুঁশে এসছি আর উঠে উঠে হুঁশ হয়েই দেখছি যে মুসা আলি সাল্লাম পায়া ধরে আছেন তার মানে আমার আগেই তাহলে তার হুঁশ এসেছে অথবা হুঁশ যায়নি তাহলে তার ঠিক কিনা এই ফজিলত নবী সাল্লাম দেখছেন আমার চাইতে বেশি তাহলে ফজিলত দেখছি এদিক দিয়ে মোসা আলি সাল্লামের এই কথাটি আগে বলেছিলাম যে একটি দুটি গুণে দেখা যেতে পারে যে একজন বেশি আছে কিন্তু সার্বিক দিক দিয়ে দেখতে হলে নবী করিম সাল্লাহ সাল্লামের মধ্যে বেশি গুণ রয়েছে সালা আদরি নবী সাল্লাম বলছেন আমি জানি না যে আকানা মুসা ফিমান সায়েকা আফা কাবলি যে মুসা আলি সাল্লাম বেহুশ হয়েছিলেন বা ওই সব লোকের অন্তর্ভুক্ত যারা বেহুশ হয়েছিলেন তারপর আমার আগেই তিনি হুঁশে চলে এসেছিলেন আউকান অথবা তিনি ওই সব লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলেছেন যে তারা বেহুশি হবে না আল্লাহ আল্লাহ তো নাম ধরে বলেননি যে কেউ কে কে বেহুশ হবে না বলেছেন কি না তাহলে এতে ইঙ্গিত কোন দিকে করা হয়েছে কে বলতে পারেন না নবী সাল্লাহ বলেন মিম্মাস্তাসন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ইস্তিসনা করেছেন মানে এক্সেপশনাল বলেছেন ব্যতিক্রম বলেছেন যে তারা বেহুশি হবে না নাম ধরে কারো কথা বলেছেন কি যে নু আলি সাল্লাম বেহুশ হবে না রামুস আলি সাল্লাম বেহুশ হবেন না যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন হ্যাঁ ভালো কথা বলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন এই কথা আল্লাহ বলেছেন কোথায় বলেছেন কোরআনে কারিমে রয়েছে অনফেখা আল্লাহ যখন সিংহায় ফুক দেওয়া হবে অর্থাৎ ফেরিস্তা ইসরাফিল আলী ইসলাম ফোক দেবেন আকাশ এবং জমিনে মানফিস সামাওয়াত মানফিল আর জমিনে এবং আসমানে যে কেউ আছে জমিনে মানুষ দিন যত হেওয়ানাত রয়েছে সেই কেয়ামতের দিনে থাকবে আর আকাশে ফেরিস্তাগণ আছেন সব সামিল কিনা এটা সব সামিল সবাই বেহস হয়ে যাবে ইল্লা আল্লাহ তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন আল্লাহ যদি চান যে জিব্রাইল বেহুশ হবে না হইতে পারে কিন্তু কোনো দলিল নেই আমাদের আল্লাহ যদি চান যে মালাকুল মত যে রোহ কবুল করছে সবারই সে বাকি থাকবে সে বেহুশ হবে না হবে না তার মধ্যে হতে পারে স্টেশন ব্যতিক্রমের মধ্যে হতে পারেন তিনি মালাকুল মত ইল্লা মানসা আল্লাহ তোমার কাছে দ্বিতীয়বার দেওয়া হবে ধরুন তখন সবাই দাঁড়িয়ে তাকাবে যে কি করতে হবে কোথায় যেতে হবে কোন দিকে সব যাচ্ছে এখানে ইল্লা মানসা আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে যে হয়তো ইল্লা মানুষ আল্লাহ আল্লাহ যাকে চাইবেন বেহস করবেন না হইতে পারে মোসা আলি সাল্লাম তাদের অন্তর্ভুক্ত আর না হইলে হয়তো বেহস হয়েছেন কিন্তু আমার আগেই তিনি দাঁড়িয়ে আরসের পায়া ধরে দাঁড়িয়ে আছেন তাহলে আমার চাইতে বেশি বুঝলো তার হয়ে গেল এই দিক দিয়ে তাহলে আমাকে লাতু খাইয়ে রুনে আল্লাহ মুসা মুসার উপর আমাকে কেন শ্রেষ্ঠ তোমরা বলি শ্রেষ্ঠ বলিও না আচ্ছা মুসা আলি সাল্লাম সম্পর্কে মুসা আলি সাল্লাম বেহুশ হয়েছেন না হননি কেউ কেউ বলেছেন মুসা আলি সাল্লাম বেহুশ হবেন না হবেন না কেউ কেউ বলেছেন যে মুসা আলি ইসলাম বেহুশ হবেন না ইসরা ফেলে সিঙ্গার ফুৎকারে মুসা আলি ইসলাম বেহুশ হবেন না কারণ তাদের যুক্তি হলো যে মুসা আলি ইসলাম একবার বেহুশ হয়েছেন তোর পরে যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন আরেন আল্লাহ জাহারা তার ফাঁকা মুসা একা বেহুশ হয়ে গেছিলেন তো فخر একবার আল্লাহ করবেন একবার তিনি হয়ে গেছেন সুতরাং হবে না কিন্তু হতে পারে যে তিনি হয়তো বেহুশ হয়েছেন আগে উঠে গেছেন আল্লাহ আলম এ সম্পর্কে কিছু একের সাথে বলা মুশকিল পরের হাদিসটি আন কাল কালান নবী লোকেরা বেহুশ হবে যখন বেহুশ হওয়ার সময় হবে মানে কেমতের মাঠে বা যেদিন সিঙ্গার ফুৎকার হবে আকুন কাম আমি প্রথম ব্যক্তি দাঁড়াবো ফাইজা মুস আখেজন বিল আরশ মুসা আলি সালামকে দেখবো যে তিনি আরস ধরে আছেন আরস আল্লাহর ধরে আছেন ফামা আদরি আকানা ফিমান সাইক আমি জানি না যে তিনি বেহস হয়েছিলেন না হননি রাহ আবু সাইদিন আলী নবী এই হাদিস আবু হরিয়ারা বর্ণনা করেছেন এবং আবু সাইদ খুদি রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন আবু রাজি আল্লাহ তালাহ হাদিস বলছেন আনিন নবী সাল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন কাল ইয়াকবেজুল্লাহ আল আরদা আল্লাহ ফাকরাবুল আলমিন জমিনকে ধরবেন ধারণ করবেন মুষ্টিদ ওয়াতুই সামা আবিয়ামিনহি আসমানকে ডান হাতে আল্লাহ ফাকরাবুল আলমিন গুটিয়ে নেবেন তাওয়া ইয়াতি মানে গুটিয়ে নেওয়া চাটা সব চাটায় আছে যে মোরান গুটান এটাকে গুছিয়ে নেওয়া আল্লাহ ফাকরাবুল আলম তাহলে মুড়িয়ে নেবেন গুটিয়ে নেবেন পুরো আসমানকে ডান হাতে আর এর দ্বারা আমাদের একটি আকিদা প্রমাণ হয় তা হচ্ছে আল্লাহর হাত আছে এবং শুধু হাতিন আল্লাহর ডান হাতও আছে ইয়ামিন হি বলেছে শুধু ইয়াদ বলা হয়নি ইয়ামিন বলা হয়েছে আর কোরআন করিম আল্লাহ ফাকর হাতের কথা বলেছেন দুই হাতের কথাও বলেছেন ইয়া দাহু মবসুতাতান আচ্ছা যে সত্তার হাত রয়েছে তার আকার নাই নাকি তাহলে কোন পাগল আছে যে হাত তো আছে কিন্তু আকার নাই এরকম বলবে তাহলে এরা হলো ধর্মের পাগল দিন বুঝে না তারা নির্বোধ তাহলে যারা বলবে আল্লাহ নিরাকার আল্লাহর আকার নেই অথচ নবীলাম বলছেন ওয়াতবি আল্লাহ তার ডান হাতে আকাশকে গুটিয়ে নেবেন মুড়িয়ে নেবেন সুম্মা তারপরে হাত মানে কুদরতি হাত আমাদের দেশের বিদাতিরা বলে বিদাতি আলমেরা বলে কুদরতি হাত তো কুদরত যদি হাত মানে কুদরত হয় তো একটা এক বচন বলা হবে আবার দুই কুদরত আবার কেমন হয় বালিয়া দাহ আল্লাহ দুই কুদরত তিন কুদরত না পাঁচ কুদরত না দুই কুদরত কথা তাহলে বোঝা গেল যে দুই হাত আল্লাহ পাকরাবুল আলম রয়েছে লিয়া দাহ মাবসুতা তাহান ইউন ফেকুল কাইফাইয়াসান এই আকিদাও প্রমাণ হলো আর এটাও প্রমাণ হলো যে আল্লাহ ফাকরাবুল আলমিন আকাশ জমিনকে নিজ মুষ্টিতে নেবেন সোম্মাই আকল তারপরে বলল আনাল মালিক আমি হচ্ছি বাদশাহ আমি বাদশাহ আজকের বাদশাহ সর্বক্ষণের বাদশাহ এই না মুলুকুল আর কোথায় রয়েছে পৃথিবীর বাদশারা পৃথিবীর রাজারা কোথায় রয়েছে যারা তাদের দরবারে সিজদা সালামি করে তো মোগলের বাদশারা মোগল বংশের বাদশাহের দরবারে শেষদা সালামি হতো বাদশাহ অরঙ্গজেব ছাড়া বাকিগুলির কোথায় বাদশাহ যাদের দরবারে গেলে নজরানা পেশ করতে হইতো না হলে দেখা করার কোনো চান্স নেই নজরানা ধন সম্পদ টাকা পয়সা নিয়ে যেতে হবে কোথায় ওই পীরগুলি যাদের পীরের সাথে দেখা করতে গেলে পীরের নামে নজরানা আগে পেশ করতে হবে ওই মরিদ যারা গেটে রয়েছে ডানে বামে মরিদের মরিদ রয়েছে ভক্ত রয়েছে ভক্তদের মাধ্যমে নজরানা পেশ করতে হবে যে পীর সাহেবের সাথে দেখা করতে এসেছেন অমুক ডিস্ট্রিক্ট থেকে আর কিছু নজরানা তোহফা নিয়ে এসছেন এই তোহফা পেশ করে দেওয়ার পরে তারপরে অনুমতি ভাবে দেখা সাক্ষাতে আমাদের মানুষরা এই বড় বড় আলেমদের সাথে আর এই পীরদের সাথে দেখা করার সুযোগই পাই না এই জন্য এখানে অনেক ভাইদেরকে দেখি আমাদের সাথে দেখা করতে এসে ভাবি যে বাপরে বাপ দেখা করা যায় অথচ কোনো ব্যাপার না এটা ক্লিয়ার আছে সরাসরি বলে আসসালাম আলাইকুম আমার এই মাসলা জিজ্ঞাসা করা আছে আহলান ও তাহলান সবাই সমান কিন্তু এই পরিবেশ ভারত বাংলাদেশে দেখেনি পীরভক্ত দেশে হুজুরজির সাথে দেখা করা এত সহজ নয় এসে কাঁপতে হয় প্রথম দাঁড়িয়ে থাকতে হয় বসে না বসতে বললেও বসতে সাহস করে না সত্য বলছে না এগুলি বাজে কথা বাস্তব কথা না এগুলি আল্লাহ আল্লাহ ফাকর এদেরকেই দেখে বলবেন আইনা মুলুকুল্লার ও সব পীরেরা কোথায় কারণ এরা সমাজের রাজত্ব করেছে আর এরা রাষ্ট্রীয় ক্ষমতা রাজত্ব না পেলেও জনসাধারণ রাজত্ব করেছে এরা এমন রাজত্ব করেছে যে রাজা বাদশাহকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও এত ভয় করে না যত ভয় করে কেবলাকে কারণ ফিরে কেবলা তার রুহানি ক্ষতি করে দেবে তার আখেরাত বরবাদ করে দেবে আর রাষ্ট্রপতি খুব বরবাদ করলে কি করবে না ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়াটাই বরবাদ করবে না হয় মেরে দিবে এই তো না হয় জেলে ঢুকাই দিবে কিন্তু পীর কিবলা যদি নারাজ হয়ে যায় তাহলে দুনিয়া আখেরাত সবকিছু ছেলে মেয়ে সব বরবাদ করে দিবে ধন সম্পদ আখেরাত জান্নাত সব বরবাদ করে দিবে ভাগ্যই খারাপ হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে এরকম ভয় করে হচ্ছে শির্ক এই হচ্ছে শির্ক আইনা মুলুকুল আর্জ জমিনের রাজা বাদশারা কোথায় যারা রাজত্ব করেছে মানুষের উপর মানুষের মনের উপর মানুষের মানুষকে এত ভীত সন্ত্রস্ত করেছে নবী সারা জমিনকে আল্লাহ ফকরবুল রব্বুল কিয়ামতের দিনে একটি রুটি বানিয়ে দেবেন খুব জাতান ওয়াহেদা একটি রুটি হবে রুটি খাবেন ওই রুটি পরে স্থান এই সম্পর্কে উম্মতের ইজমা ঐক্যমত রয়েছে হানাফি সাফি মালিক হামিদ সবার একমত আর আমাদের দেশে কমি মাদ্রাসা যেসব ভাইরা পড়েছেন তারা ওই সারে নখবা পড়েছেন তালাক্তিল উম্মাত বিল কাবুল বেআন্না আসাহুল কি কুতুবে বাদা কিতাব কিতাবিল্লাহ সহিউল বুখারী সুম্মা সাহি মুসলিম আছে না নেই যে সারা উম্মতের ইজমা রয়েছে সবাই সাদরে এই কথা গ্রহণ করে নিয়েছেন তালাক্তাতিল উম্মাতু বিল কাবুল কি সবচেয়ে সহি কিতাব কিতাব কিতাবুল্লাহর পরে সহি বোখারি তারপরে সহি মুসলিম বিয়া দেখি বিকৃতি করবেন না অন্তরকে বাঁকা করবেন না সোজা মনে আল্লাহ এবং রসুলের কথা বোঝার চেষ্টা করবেন কাপ্পা ওহাল জব্বার আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি নাম যার মানে হচ্ছেন জবরদস্ত শক্তির যিনি মালিক যিনি পরাক্রান্ত জি যিনি কখনো কারো কাছে হার মেনে নেন না কোনো ক্ষেত্রে যিনি অপারক হয়ে যান না জব্বার আর দুনিয়ার রাজা বাদশারা অনেক সময় অপারক হয়ে যান আজকে আমেরিকা এত বড় শক্তি তারপরে ইরাকে সে হিমশিম অপারক হয়ে পড়েছে দেখছেন দুনিয়ার রাজা বাদশারা কেমন দুর্বল আল্লাহ ফাকর আব্দুল্লা আলমিন এসব থেকে মুক্ত এই জন্য আল্লাহর আমরা তসবি করি সুবহান আল্লাহ আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র তাহলে এই ঘটনা ধর্মীয় ঘটনা যে আব্দুল কাদের জিলানি তার মরিদের একটাই ছেলে ছিল আর রু কবজ করে মালাকুল মত নিয়ে চলে গেছে তখন অনেকগুলি ঝোলা ভর্তি করে সারা দিনের সন্ধ্যায় কাজকর্ম করে সবগুলি রুহ নিয়ে যাচ্ছিলেন মালাকুল মত আর রাস্তা গিয়ে কাড়াকাড়ি করে ব্যাগটাই কেড়ে নিল আর সবগুলি রুহ পড়ে গেল আর সেই দিনে যত লোক মারা গেছিল যত শিশু মারা গেছে সবগুলি জিন্দা হয়ে গেল বড় পীর আব্দুল কাদির জীবনে বাংলায় পড়েন উর্দুতে পড়েন তাতে এই কিসা মজুদ আছে তারপরে কামতে কামতে চলে গেলেন মালাকুল মত আল্লাহর কাছে কাঁদছেন গিয়ে যেমন ছোট বাচ্চা এসে কাঁদে আমাদের বাচ্চারা একটা এক বাচ্চা আর এক বাচ্চা জুলুম করে দিলে এসে বাবার কাছে কাঁদে মায়ের কাছে কাঁদে কি হয়েছে বাবা কি হয়েছে সেই তো মারলো আমাকে মালাকুল মত অসহায় আব্দুল কাদির জেলানির সামনে গিয়ে কামছে আল্লাহর দরবারে কি হয়েছে কি হয়েছে তোমার বলছে আর বলেন না আল্লাহ আজকে বড় ভুল হয়ে গেছে আপনার যে কোন বান্দা ছিল কত যে শক্তিশালী ছিল আমি একটা ছেলের আজকে রুহ কবজ করেছিলাম নিয়ে আসছিলাম ওটা চাইও আমি কেন দেবো আপনার আদেশ যে রাজা আজালোহা কখনো বিলম্ব হবে না আমাকে এই হুকুম আল্লাহ আছে আমি নিয়ে এসেছি আমার কাছে রাস্তায় কাড়াকাড়ি শুরু করলো আকাশ জমিরার মাঝখানে কাড়াকাড়ি শুরু করলো আমি দেবো না ও নেবে এই দেবো না ধস্তাধস্তি করতে করতে আমার ব্যাগটাই ছেড়ে নিয়ে গেল আর সবগুলি রোহ চলে গেছে আজকে খালি হাতে আপনার দরবারে হাজির হয়েছি আউজবিল্লাহ এগুলি হলে ধর্ম এগুলি ধর্ম ইসলাম আবার আল্লাহ কত অসহায় এখানে জাব্বার হতে পারছেন না আল্লাহ পাক নাউজুবিল্লাহ কবর পূজারীদের কাছে আল্লাহ জাব্বার নন আল্লাহ কত অসহায় বলছেন আরে মালাকুল মত তুমি পাগলামি করেছো তোমার কাছে একটা চেয়েছিল যদি একটা দিয়ে দিতে ফিরে চলে যেত খামাখাই একটা দিলে না সেজন্য সবগুলি গেল আল্লাহ আর প্রতিশোধ দিতে পারলেন না আব্দুল কাদির জেলারি যুদ্ধে পরাজয় স্বীকার করলেন আল্লাহ ফাকরাবুল আলী নজুবিল্লাহ সেই দিন একটি গেল আল্লাহ বলছেন আল্লাহ নাফসানে যা যা আজ আল্লাহ সেদিন তাখির হয়ে গেল এটি গেল আর কতদিন যে থাকবে তারপরে মরল এরা কথা বুঝতে পারছেন না বুঝতে পারেন আমার কথা আল্লাহ তাদের কাছে জাব্বার নয় তাহলে জাব্বার তাদের কাছে আব্দুল কাদির জিলানি হ্যাঁ জবরদস্ত জবরদস্তি করে কেড়ে নিচ্ছিল তো জাব্বার তো দেশে যদি এগুলি কিতাব হিন্দুরা পড়তো তো বলতো হিন্দু ধর্ম রামায়ণ আর মহাভারত রামায়ণ মহাভারত মনে হয় এত বাজে কিস্তা কাহিনী নেই উল্টাবেন পাল্টাবেন মানে উল্টানো পাল্টানো একবার এদিকে করবেন বড় আফগানি রুটি নিয়ে আসেন না এরকম করে হাতে করে কামা সুফারে যেমন তোমাদের কেউ নিজ রুটিকে সুফরার উপর খানের উপর উল্টায় পাল্টায় একবার এদিকে রাখলেন একবার ওইদিকে রাখলেন জান্না আল্লাহ ফাকরাবুল সারা পৃথিবীর জমিনকে যে রুটি বানিয়ে দেবেন কি উদ্দেশ্যে বলছে জান্নাতিদের মেহমান নওয়াজের জন্য জন্য মানে আতিথ্য করা জান্না জন্য ইয়াহুদ ইয়াহুদিদের একজন লোক আসলো আসার পরে বলল বারাকার রহমান আলেক ইয়া আবাল কাসিম হে আবুল কাসিম আপনার ওপর আল্লাহ বরকত দিক আল্লাহ বেরোকা আপনাকে আরো কিছু বলতে চাই বেনজলে আহলি জান্নাত ইয়ামাল কেয়ামাতে ওই ইয়াহুদি এসে বলছে ইয়াহুদিদের কাছেও তাহলে তাওরাতের কিছু জ্ঞান ছিল তো বলছে যে আপনাকে বলবো কি বা বলবো নাকি বেনজলে আহলি জান্নাতীদের মেহমান নামাজি সম্পর্কে বা আতিথ্য সম্পর্কে আমাল কেয়ামাত কেয়ামতের দিন কালা বালা আল্লাহ বলে হ্যাঁ বলো তুমি বলবে বলো ভালো ভালো কথা আমরাও জান্নাতে বিশ্বাসী বলো না কাল ওই ইয়াহুদি বলছে তা কোন আর খুব জাতানো ওয়াহেদা সারা পৃথিবী একটি রুটিতে পরিণত হবে কামা কালান নবী যেমন আল্লাহ নবী ওই হাদিস বললেন আল্লাহ নবী হ্যাঁ? প্রতি ইমানের যে ইসলাম তালিম দিচ্ছে তার সত্যতা প্রমাণ করছে শত্রু ইয়াহুদি পরের দ্বারা যদি হাক্কানি ইসলামের হাক্কানিয়াত বা সত্যতা প্রমাণিত হয় খুশির বিষয় খুশির বিষয় না আরবিতে একটি প্রবাদ আছে যে সত্য কথা ওইটি যে সম্পর্কে শুধু আপনজনেরা নিজের লোকেরাই সাক্ষী দেয় না শত্রুও সাক্ষী দেয় যে লোকটি ভালো নবী করিম সাল্লাম হেসে দিলেন বাহেক বাদাত নওয়াজ হাসতে গিয়ে নবী সাল্লামের দাঁত বেরিয়ে গেল নওয়াজেজ এই সাইডের দাঁত বেরিয়ে আসলো মানে একটু জোরে হেসেছেন নবী করিম সাল্লাম তোমা কালা তোমা কালা তারপর বললেন আলা ওখ বেরো কাবিয়ে দাম আপনাকে বলে দেব কি জান্নাতের তরকারি কি হবে রুটি তো হলো তো রুটি কি দিয়ে খাবেন হ্যাঁ এদাম তরি তরকারি কাল এদাম অহম বালাম ও নুন ও বলল যে জান্নাতে জান্নাতিদের ওই যে রুটির সাথে তরি তরকারি হবে কি বালাম এবং নুন নুন মানে তো জানাই আছে জানেন কোরআনে আছে নুন নুন নেই وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين কার দোয়া ইউনুস আলাইসালামের দোয়া তাকে তার উপাধি আল্লাহ বলছেন জান্নুন মানে নুনওয়ালা নুন মানে কি তাহলে মাছ মাছওয়ালা যিনি মাছের পেটে গিয়েছিলেন ওই নবীর কথা তোমরা স্মরণ করো আল্লাহ বলছেন জান্নুন মাছওয়ালা নবী যিনি মাছের পেটে গিয়েছিলেন নুন মানে মাছ এই বাঙালি খানা দেওয়া হবে জান্নাত মাছ দেওয়া হবে বাঙালি খানা হ্যাঁ, রুটিটা একটু ঝামেলা ভাত হচ্ছে না ভাত না খেলে তো নাস্তাতে খেয়ে গেলাম তাই না ভাত যতক্ষণ খাইনি তখন নাস্তাই রাত্রে খেলেও নাস্তা দুপুরে খেলেও নাস্তা পেট ভরে খেলেও নাস্তা হাফ খেলেও নাস্তা ফুল খেলেও নাস্তা তো এই তো নুন দেওয়া হবে মাছ দেওয়া হবে সামাক আর বালাম মানে তার সির বালাম শব্দটি হচ্ছে হিব্রু শব্দ ইব্রানি আরবিতে ইব্রানি বলে ওইটিকে ইংরেজিতে বলে হিব্রু হিব্রু ভাষা বালামের অর্থ সাহাবাহিক আমি বুঝতে পারেননি তার জিজ্ঞাসা কালু সাহাবারা জিজ্ঞাসা করলেন ওয়ামা হাজা এটি আবার কি বাহালাম ওয়া নুন বললেন বললেন কালা সৌরুন ওয়া নুন সৌরুন মানে বলদ তাহলে গরুর গোস্ত এটাও বাঙালির প্রিয় খাদ্য কিন্তু খাসির কোরবানির চাইতে গরুর কোরবানি তারপর কবর মাজার গুলিতে বড় বড় গরু জবাই হচ্ছে একদিন ছবি দেখিয়েছি আমরা আটরশির <laughs> বড় বড় গরু জবাই হচ্ছে ভারতে যত উঁচা উঁচা পশ্চিমা গরু আমরা পশ্চিমা গরু বলি গরু বলি এই উঁচা উঁচা গরু হাত দিয়ে ধরা যাবে ওপরে এত উঁচা উঠের চাইতে উঁচা তো বলদের বাকারা বলা হয়নি গাভীর নাই বলদের বস্তু দেওয়া হবে সর মানে বলদ ও এবং মাছ ইয়াকুল মিন জায়দাতে কাবে দেহে মাসাব ওন আলফান এত বড় মাছ হবে আর মাছের কলিজায় যে কত বড় হবে আর গরু এমন গরুর গরু হবে আর গরুর কলিজায় যে কত বড় হবে সুহান আল্লাহ জান্নাতের সত্তর হাজার জান্নাতি জান্নাতি ব্যক্তি তারা কলিজা খাবে না কলিজাতে যে একটু বেড়ে থাকে কলিজার এক সাইডে দেখবেন বেড়ে থাকে না ওটা জায়দা বলা হয়েছে কলিজাতে যে বেড়ে থাকা অংশটুকু রয়েছে তাই যথেষ্ট হবে কতজনের জন্য সত্তর হাজার জান্নাতিদের না সত্তর হাজার ওই জান্নাতিদের কথা বলা হয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন না বিশ্বাস কি হাদিসে রয়েছে না ইয়াদুখলমিন উম্মাতি ইয়ামাল কেয়ামত সাবুন আলফান বেগাইরে হিসাবি বিনা হিসাবে আমার উম্মতের সত্তর হাজার জান্নাতে যাবে কেয়ামতের দিনে সাহাবারা তখন কল্পনা জনপ্রণ করতে লাগলেন হয়তো এরকম হবে ওলিদুফিল ইসলাম যারা জন্মগত মুসলিম যারা হয়তো সাহাবাই কেরামের আওলাদ কিন্তু কুফুরি শিখ জীবনে করেনি ওই বাচ্চা থেকে কলমা পড়ে নিয়েছে আর বাবার কাছ থেকে শুনে ছোট থেকে মুসলমান ইত্যাদি কেউ বলে যে না আর কেউ হবে হয়তো যারা জিহাদ অংশ নিয়েছে ইত্যাদি ইত্যাদি নবী সাল্লাম কি বলেছিলেন হুমুল্লাদিনা লায়াস্তার কোনা যারা ঝাড়ফুক তলব করে না ঝাড়ফুকের পিছনে অত ছোটাছুটি করে না তলব করে না বলা হয়েছে তাহলে ঝাড়ফুক নবী সাল্লাম করেছেন আর ফুক করুন ঝাড়ফুঁক করুন তা নিজে করার চেষ্টা করুন নিজের সফর নিজে করার চেষ্টা করুন আর ওর পিছনে এত ছুটিয়েন না ওর উপর আস্থা আল্লাহর উপরে তওয়াক্কল করতে শিখুন ঝাড়ফুঁকের উপরে তওয়াক্কল না শিরকের উপরে তওয়াক্কল তাবিজের উপরে এত তওয়াক্কল হয়ে গেছে তো ঝাড়ফুঁকে তো হইতে পারে ঝাড়ফুঁক তো শরীয় সম্মত কোরআন হাদিসের দোয়া দিয়ে হলে তো শরীয়তে আছে জি জি আর ওয়ালা একটাও তারা দাগেও না কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য বা কোনো রোগ ভালো করার জন্য শরীরে পুরোনো যুগে লোহাকে গরম করে দাগতো এখনো দেখবেন সুডানিদের গালে দাগ আছে না দাগ দিয়ে বিশ্রি করে রাখে এই দাগ করে না মুসলিমরা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আর ওয়ালা ইয়াতাতাইয়ারুন জি অলক্ষণ বা কুলক্ষিতে বিশ্বাসী নয় যে কোনো কিছু কুলক্ষী আছে অলক্ষণ আছে কোনো কিছুতে সকালবেলা বের হলাম চামারের সাথে দেখা হয়ে গেল রে তারপরে আপনার আজকে দেখলাম সকালে বের হইতে গাড়িটা স্টাডিতে দেখলাম বিরাট অ্যাক্সিডেন্ট আজকে দিনটা ভালো হবে না গাড়ি চালাবো না আজকে মনটাই খারাপ হয়ে গেল মাদ্রাসে গেলেন না সেই দিন আপনি ডিউটি ছেড়ে দিল এইরকম কাজ করেন না ও আল্লাহ রব্বাহিম আল্লাহর উপর তারা ভরসা করে আল্লাহর উপর ভরসা করে এই সত্তর হাজার কথা আর কেউ বলে সত্তর হাজার বলে অনেক লোকের উদ্দেশ্য করা হয়েছে ওই সত্তর হাজারের সাথে শুধু খাস না বরং অন্য অন্যরাও তাতে হবেন জি আরেকটি হাদিস দিয়ে শেষ করেছি সামিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু থেকে শুনেছি বলতে ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইযা আফরাআ কিয়ামতের দিনে সমবেত করা হবে ইউশারু হাসর করা হবে মানে একত্রিত করা হবে মানুষকে আলা আরদেন বাইজা সাদা পরিষ্কার জমিনের উপর তার মানে এই জমিন থাকবে এই জমিনে পাহাড় আছে এই জমিনে গাছ গাছ গাছরা আছে এই জমিনে কত কি আছে উঁচা নিচা কাদা পানি তারপরে সমুদ্র আছে না এইরকম হবে না সাফ একবারে সমুদ্র থাকবে না নদী নালা থাকবে না খাল বিল থাকবে না কাদা পানি থাকবে না গাছপালা থাকবে না ছায়া থাকবে না কিছু থাকবে না এর প্রমাণ কোরআনে কাইমের আয়াত আল্লাহ এই জমিনকে পরিবর্তন করে দিন তো সাদা সাদা জমিন কোনো কিছু নেই আমরা সবুজ জমিন আমাদের বাংলাদেশের জমিন দেখলে কি ভারতের জমিন দেখলে সবুজ আছে তাই না এখানকার জমিন দেখলে মরুভূমি আর মরুভূমি বা পাহাড় কালা আছে পাহাড়ি এলাকা মক্কা দিকে গেলে এইরকম হবে না জমিন সাদা হয়ে আছে আর বরাবর সমতল ময়দার রুটির মতো কোরসা মানে রুটি খুব মানে রুটি রুটি কোরসা মানে রুটি হয় কাকুর সাথে নাকি নাকি মানে যাতে আপনার কি বলে ওই গম পিসার পরে গমে যেগুলো ছোবা টোবা থাকে ছোবড়া তো ছোবড়া মুক্ত নাকি তার মানে ময়দা একবারে খালেস খালেস গমের রুটির মতো কালা সাহালা গাইর লাইসাফিহা মালামুল্লি আহাদ এমন কি চিহ্ন পর্যন্ত থাকবে না দুনিয়ার জমিনে চিহ্ন আছে বিভিন্ন চিহ্ন দিক নির্দেশনা দেওয়া আছে এটা দাম যাচ্ছে এটা খাবজি যাচ্ছে এটা রিয়াজ রোড রিয়াজ যাচ্ছে এটা আবকিক যাচ্ছে এটা বাহারাইন যাচ্ছে দেওয়া আছে না নিশান দেওয়া আছে এত কিলোমিটার নিশানা দেওয়া আছে এখান থেকে রিয়াজ এত কিলোমিটার মক্কা এত কিলোমিটার সব নিশান দেওয়া আছে তারপরে একটা হচ্ছে আইলের নিশান আইল জমি জায়গার যেটা হচ্ছে আমার জমি ওটা তোমার জমি ইত্যাদি ইত্যাদি সব কত রকমের নিশানা দুনিয়াতে দেওয়া আছে এগুলি থাকবে লাইসা ফিহা মা আদিন কোন কারো কোন রকমের নিশানা থাকবে না আইল সীমানা থাকবে না একেবারে সাদা জমিনে আল্লাহ ফকরবুল আলমিন হাসর করবেন আর সেই জমিন এই জমিন চাইতে অনেক বড় হবে আমাদের এক শ্রেণীর জাহিল মূর্খ লোকেরা বলে যে হুজুর আরফার ময়দান নাকি হাসর ময়দান হবে শুনেছেন হ্যাঁ, আরাফার ময়দান হাসর ময়দান আরাফার ময়দানে হাজি কয়টা চোদ্দশো আঠাইশ সিজির হাজি কয়টা আটেন না সারা বিশ্বের সমস্ত মানুষ কি করে এটে যাবে এখান থেকে থাকো সাল্লাহ নবীনা মোহাম্মদ আলহি ওসাহি